ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا তোমার কাছে হাত তুলেছি হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا لا إله إلا الله الله والله الله لا إله إلا الله الله والله الله إلا الله إلا الله الله والله الله إلا الله إلا الله الله الله الله إلا الله إلا الله الله الله الله لا إله إلا الله الله الله الله لا إله إلا الله الله الله الله ربنا يا ربنا ربنا يا ربنا তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কেবলি আখেরা তেরি পানা তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কেবলি আখেরা তেরি পানা চাই করুণা শুধু তোমার চাই করুণা শুধু তোমার আর তো কিছু চাই না রব্বানা রব্বানা রব্বানা রব্বানা রব্বানা রব্বানা রব্বানা রব্বানা ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا তোমার কাছে চাই যে শুধু উভয় জাহানে না যাত দাও গো তুমি মোদের তরে অঝরে ঝরা রহমত তোমার কাছে চাই যে শুধু উভয় জাহানে না যাত দাও গো তুমি মোদের তরে অঝরে ঝরা রহমত রহমতের বাড়ি দিয়ে রহমতের বাড়ি দিয়ে আমাদের তুলে নাও না রব্বানা ربنا ربنا ربنا ربانا ربانہ ربنا ربنا ربان ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا لا إله إلا الله الله والله الله لا إله إلا الله الله والله الله إلا الله إلا الله আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার কাছে হাত তুলেছি হাত ফিরিয়ে দিও না রব্বানা রব্বানা ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا